এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই আলকোরা নেরাইন আইন মতো দেশ চালাবে ভাই আল কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই আলকোরা কোরআনের আইন মতো দেশ চালা চালাবে ভাই আল কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই আল কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই পাঁচটি বছর নাই রে শুধু থাকবে যুগ যুগ ধরে জীবনটা কাটিয়ে দিবে মানব সেবার তরে পাঁচটি বছর নাই রে শুধু থাকবে যুগ যুগ ধরে জীবনটা কাটিয়ে দিবে মানব সেবার তরে পাঁচটি বছর নাই রে শুধু থাকবে যুগ যুগ ধরে জীবনটা কাটিয়ে দিবে মানব সেবার তরে অর্থ সম্পদ চাই না মোরা নেতার মতো নেতা চাই আল কোরআনেরা ইন মত দেশ সালাবে ভাই আল কোরআনেরা ইন মত দেশ সালাবে ভাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই আল কোরআনেরা ইন মত দেশ সালাবে ভাই আল কোরআনেরা ইন মত দেশ সালাবে ভাই আল কোরআনেরা ইন মত দেশ সালাবে ভাই রাজনীতি করিবে না সে পেট পূজার তরে সত্যের পথে অটল থাকবে যদিও যায় মরে রাজনীতি করিবে না সে পেট পূজার তরে সত্যের পথে থাকবে যদি যায় মরে রাজনীতি করিবে না সে পেট পূজার তরে সত্যের পথে অটল থাকবে যদি যায় মরে আসবে শান্তি বাংলাদেশে এমন নেতা যদি পাই আলকোরা কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই আলকোরা কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই এমন একজন সরকার এবার বাংলাদেশে চাই এমন একজন ইসলাম সরকারে এবার বাংলাদেশে চাই আল কোরআনেরা ইন মতো দেশ চালাবে ভাই আল কোরআনেরা ইন মতো দেশ চালাবে ভাই আল কোরআনেরা ইন মতো দেশ চালাবে ভাই সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত করবেন যিনি বাংলাদেশ ধনী গরিব রাজা বাদশাহ থাকবে না কো ভেদাভেদ সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত করবেন যিনি বাংলাদেশ ধনী গরিব রাজা বাদশাহ থাকবে না কো ভেদাভেদ সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত করবেন তিনি বাংলাদেশ ধনী গরিব রাজা বাদশাহ থাকবে না কো ভেদাভেদ ডিজিটালে কি লাভ হবে যদি শান্তি নাহি পাই আল কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই আল কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই এমন একজন সরকারে বার বাংলাদেশে চাই এমন একজন সরকারে বার বাংলাদেশে চাই আলকোরা নেরা ইন মতো দেশ চালাবে ভাই আলকোরা নেরা ইন মতো দেশ চালাবে ভাই আলকোরা নেরা ইন মতো দেশ চালাবে ভাই এমন একজন সরকারে বার বাংলাদেশে চাই এমন একজন সরকারে বার বাংলাদেশে চাই আলকোরা নেরা ইন মতো দেশ চালাবে ভাই আলকোরা নেরা ইন মতো দেশ চালাবে ভাই আল কোরআনের আইন মতো দেশ চালাবে ভাই এমন একজন সরকার এবার সোনার বাংলায় চাই এমন একজন সরকার এবার সোনার বাংলায় চাই গরিব দুঃখী যাহার কাছে পাবে গিয়ে ঠাই গরিব দুঃখী যাহার কাছে পাবে গিয়ে ঠাই এমন একজন সরকার এবার সোনার বাংলায় চাই আপনারা শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনা পরিবেশনা পরিবেশনা